الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه سبحانه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثيل له ولا شبيه له ولا مشاب له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون فقد قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت النساء أن يسجدن لأزواجهن لما جعل الله عليهن من حق آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ চোদ্দতম ফারার সুরায় নাহালের নব্বই নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং হুজুরফাজ সাল আলহি ওসাল্লামের একটি হাদিসও পড়েছি নির্ধারিত সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছে করবো আমার তাওফিক ইল্লা বিল্লাহ যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি এটা সকলের নিকট অত্যন্ত পরিচিত একটি আয়াত বাংলাদেশের যতগুলো জামে মসজিদে দেখবেন অধিকাংশ জামে মসজিদের খতিবে খতিবেরা জুমায়ের খুদ্বার দ্বিতীয় খুদ্বার শেষে এই আয়াতটি পড়ে আদলি ওয়াল ইহসান কুরবা আনিল মুনকারি ওয়াল এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তিনার বান্দাদেরকে তিনটি কাজের আদেশ দিয়েছেন এবং তিনটি কাজ থেকে বারণ করেছেন তিনটি কাজ করার আদেশ করেছেন এবং তিনটি কাজ করা থেকে নিষেধ করেছেন যে তিনটি কাজ আদেশ পালন করার জন্য বলেছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে আল আদ ইন্নাল্লাহরুকুম বিল আদ আদল আদল তার অর্থ হচ্ছে ইনসাফ করা ইনসাফ মানে ফাওনাদারের ফাওনা প্রাপকের প্রাপ্য পরিশোধ করাকে ইনসাফ বলা হয় হাদিসের মধ্যে আছে হুজুর পাক সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কোন জান্নাতি জান্নাতে যেতে পারবে না এবং কোন জাহান্নামি জাহান্নামে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরের প্রাপ্য আদায় না করবে সুতরাং এই শব্দটি দ্বারা আমরা বুঝলাম ফাওনাদারের ফাওনা আদায় করাকেই আদল বলা আজকে দেশের ভিতরে সমাজের ভিতরে গ্রামগঞ্জে বা রাষ্ট্রে যত বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি সব বিশৃঙ্খলার মূল একটাই সেটা হচ্ছে ফাওনাদারের ফাওনা আদায় না করার কারণে সুতরাং আমরা যদি এই শব্দটির উপর আমল করতে পারে তাহলে আমাদের দেশে কোরআনের এই শব্দটির উপর যদি আমরা আমল করতে পারি আদল তথা পাওনাদারের পাওনা যদি আমরা সুদ করতে পারি তাহলে আশা করা যায় আমাদের এই দেশে আর কখনো বিশৃঙ্খলা হবেই না কিন্তু এখন আমাকে আপনাকে জানতে হবে আমার কাছে কে কি পাওনা বা কার কাছে কে কি পাওনা এটা আগে আমাদেরকে জানতে হবে এটা না জানার দরুন অজ্ঞতার কারণে আমরা আজ একে অপরের পাওনা অধিকার দিচ্ছি না এটা জানিও না যে কার কাছে কে কি পায় এই জন্য আমি আপনাদেরকে <coughs> সংক্ষেপে একটা লিস্টি দিচ্ছি মানুষের কাছে আল্লাহর কিছু প্রাপ্য আছে এবং আল্লাহর কাছেও বান্দাদের কিছু প্রাপ্য আছে উম্মতের কাছে নবীর কিছু প্রাপ্য আছে এবং নবীর কাছেও উম্মতের কিছু প্রাপ্য আছে মানুষের কাছে ফেরেস্তাদেরও কিছু প্রাপ্য আছে আবার ফেরেস্তাদের কাছেও মানুষের কিছু কি প্রাপ্য আছে মাইকটা ডিস্টার্ব করে কেন এগুলো তো ওয়াজের আগে মসজিদে আসার আগে এগুলো ঠিক করার কথা সমস্যা কি মানুষের কাছে জীব জানোয়ারের কিছু প্রাপ্য আছে এবং জীব জানোয়ারেরও মানুষের কাছে কিছু প্রাপ্য আছে আলেমদের কাছে আওয়ামদের কিছু প্রাপ্য আছে এবং আওয়ামদেরও আলেমদের কাছে কিছু প্রাপ্য আছে ইমামদের কাছে মুসল্লিদের কিছু প্রাপ্য আছে এবং মুসল্লিদেরও ইমামের কাছে কিছু প্রাপ্য আছে মোয়াজিনের কাছে <clears throat> সকল নামাজিদের কিছু প্রাপ্য আছে আবার নামাজিরও মোয়াজিনের কাছে কিছু কি প্রাপ্য আছে শিক্ষকের ছাত্রের নিকট কিছু প্রাপ্য আছে আবার ছাত্রদেরও কিছু প্রাপ্য আছে শিক্ষকের কাছে ভাবে ফির সাহেবের কিছু প্রাপ্য আছে মুড়িদের কাছে আবার মুড়িদেরও কিছু প্রাপ্য আছে কার কাছে ফির সাহেবের কাছে পিতামাতার কিছু প্রাপ্য আছে সন্তানের কাছে আবার সন্তান ও পিতামাতার কাছে কিছু প্রাপ্য আছে স্বামীর কাছে স্ত্রীর পাওনা আছে স্ত্রীর কাছে স্বামীরও পাওনা আছে সরকারের কাছে জনগণের কিছু পাওনা আছে আবার জনগণের কাছেও সরকারের কিছু কি পাওনা আছে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ পালাক্রমে পর্যায়ক্রমে আমি এই অধিকারগুলো নিয়ে আপনাদের সম্মুখে আদায় করব সর্বপ্রথম আজকে আদায় করব বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য যেহেতু আল্লাহ আমাদের খালেক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার কিছু পাওনাদার বান্দার কাছে অবশ্যই আছে হুজুর ফাজ সাল আলাইহি ওসাল্লাম সাহাবাইকরামকে জিজ্ঞাসা করেছেন আমার সাহাবিরা তোমরা কি জানো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আল্লাহ বান্দার কাছে কি পায় সাহাবি বলেছেন আল্লাহ ও রসুল ও আলাম হুজুর আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন যে বান্দার কাছে আল্লাহর কি পাওনা আল্লাহর নবী বলেছেন বান্দার কাছে আল্লাহর সর্বপ্রথম পাওনা হচ্ছে বান্দা আল্লাহর আল্লাহকে লাশ সেরেক জেনে আবাদত করবে বন্দা আল্লাহকে লাশ সেরেক জেনে কি করবে এবাদত করবে তার মানে দুইটা জিনিস আমরা এই কথার থেকে বুঝতে পারি এক নাম্বার বান্দার কাছে আল্লাহ প্রাপ্য হচ্ছে বান্দা আল্লাহর এবাদত করবে কেন আল্লাহ ভক্ত কোরআনে বলে দিয়েছেন ওমা খলাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসান ইনসানকে আমি একমাত্র আবাদত করার লক্ষ্যেই সৃষ্টি করেছি মা খলাকুল জিন্নাওয়াল ইনস এই বখা জুজে ইবাদত নিত্যে মাকসুদ আজ জাহা আল্লাহ আমাদেরকে আবাদতের লক্ষ্যেই সৃষ্টি করেছে জিব্রিল আমিন আলাইহিস আসসালাম আল্লাহর নবীর নিকট যতবার এসেছেন কোন নবীর কাছে জিব্রিল তিনার জীব দশায় এতবার যাননি আল্লাহর নবীর নিকট জিব্রিল আলাই সালাতাম এসেছেন চব্বিশ হাজার বার সোভান আল্লাহ একদা আল্লাহর নবী জিব্রিলকে প্রশ্ন করেছেন ও জিব্রিল আমার মৃত্যুর পরে তুমি কি আর দুনিয়াতে কখনো আসবে জিব্রিল বলল হ্যাঁ রসুল আল্লাহ আপনার মৃত্যুর পরে আমি এই দুনিয়াতে আরো দশ বার আসবো কেন আসবে দশবার এসে দশটি গুরুত্বপূর্ণ জিনিস আমি এই পৃথিবী থেকে তুলে নিয়ে যাব এক কবি তিনি বলেছেন কি কি দশ জিনিস তিনি উঠে নিয়ে যাবে কবিতার মাধ্যমে তিনি বলেছেন যে যে বেরেইলে পুরুষি জরত চোখুন যে যে বেরিলে পুরুষি জরত চোখুন কে খাহি ফেরু আয়াদ বাদে মান না খুঁজতে জমি বর কাতা সারা বরম দিগর বার খয়রে এবাদত বরম সুয়াম আসে নাই যে খলকে খোদা চাহারম হায়ারা বরম আজ নিচা বপঞ্জম আদালত বরম আল সাহা সসম বাজে সবরাস দিলে সবেরা বহাত্তম বোরাম হিম্মতে আগ্নিয়া বহাস্তম্বরাম হিম্মতে আলেমা না হোমবারে কোরআজ দিলে করিয়া দাহুমবারে ইমাজ দিলে মোমেনা ইয়া রসুল আল্লাহি আমি দুনিয়াতে সর্বপ্রথম এসে যে জিবিরিলে পুরুষি দেহজরত সুখুন কে খাহি পেরু আয়া জজবাদে মান না খুঁজতে জমি বর কাত সারা বরম আমি সর্বপ্রথম এই জমিনে এসে জমিনের বরকত তুলে নিয়ে যাব জমিনের বরকত আর কি থাকবে না এটা তো আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে যখন মানুষের রুজি রোজগারের কোনো মাধ্যম ছিল না মানুষ দিনে আনে দিনে খাইতে মানুষের কষ্ট হইতো মানুষ কত শান্তিতে বসবাস করত ঠিক কি না ভাই বর্তমান মানুষের ধন সম্পদের কোনো দিক দিয়ে কোনো অভাব নেই তারপরেও বরকত খুঁজে পাওয়া যাচ্ছে না দুই আড়াই হাজার টাকা বা তিরিশ টাকা একশো টাকা বেতনে চাকরি করেও তো সংসারকে কি সুন্দরভাবে পরিচালনা করত কিন্তু এখন দেখা যায় একটা কর্মচারী এক লক্ষ দুই লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা চাকরি বেতন পাওয়া পরেও সংসারে বরকত বলতে কিছুই নেই এক নম্বর জিব্রিল এই দুনিয়া দেশে জমিনের বরকত তুলে নিয়ে যাবে এই কথাটাই বুঝছেন আপনারা দিগর বারে খয় রে যত বরম দ্বিতীয়ত ইয়া রসুল আল্লাহ এই জমিনে এসে আমি জমিন থেকে আবাদত তুলে নিয়ে যাব মানুষ আল্লাহর আবাদত করবে না যেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই আল্লাহর মানুষ কি করবে না আবাদত করবে না মানুষ মানুষের পূজা করবে মানুষ রাষ্ট্রের পূজা করবে নেতা নেত্রীর পূজা করবে ক্ষমতার পূজা করবে মানুষ বাস্তবে তো দেখা যায় কি পরিমাণে আবাদত করতেছে মানুষ মনে করেন চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ অস্ত নামাজ আল্লাহ বান্দার উপর ফরজ করেছেন আর কিছুই তো না কিন্তু মানুষ এই পাঁচ অস্ত নামাজ কে কি পরিমাণ আদায় করতেছে আপনারাই দেখেন সমাজে অনেক লোকের উপর হজ ফরজ কিন্তু হজ করে না অনেক লোকের উপর জাকাত ফরজ কিন্তু জাকাত আদায় করে না অনেক লোকের উপর রোজা ফরজ রোজা আদায় করে না নামাজ ফরজ নামাজ পড়ে না তাহলে মানুষ আল্লাহকে যেভাবে আল্লাহর যেভাবে আবাদত করার কথা ওইভাবে আবাদত এখন মানুষ আর করে না তাই জিব্রিল বলেছেন আমি দ্বিতীয় ধাপে এসে এই জমিন থেকে আল্লাহর আবাদত তুলি নিয়ে যাব সুয়াম্মা সে নাই যে খলকে খোদা ইয়া রসুল আল্লাহি তৃতীয় পর্যায়ে আমি এই জমিনে এসে মানুষের থেকে আল্লাহর পরিচয় তুলে নিয়ে যাব মানুষ থেকে আল্লাহর পরিচয় তুলে নিয়ে যাব মানুষ আল্লাহর পরিচয় পাবে না ঠিক ওই মানুষ থেকে আল্লাহর পরিচয় তুলে নিয়ে গেছে মানুষ এখন চাকরি খুঁজে চাকরি খুঁজে যে কোনো পদ পদবি মানুষের কাছেই তো খুঁজে কটা লোক আল্লাহর কাছে সন্তান চায় অনেক মানুষ মাজারে গিয়ে পীরের কাছে গিয়ে সন্তান চায় নিশ্চয় তার কাছে আল্লাহর পরিচয় নাই আল্লাহ কি জিনিস এ পরিচয় না থাকার কারণেই তো সে এখন আর মানুষের দ্বারে দ্বারে ফিরতেছে চাহারুম হায়ারা বোরাম আজ নিচা চতুর্থবার আমি এই জমিনে এসে মহিলাদের থেকে লজ্জা সরম নিয়ে যাব এটা তার বুঝার আপনাদের বাকি নেই বর্তমান মহিলাদের লজ্জা সরম কি পরিমাণ আছে আপনারা সেটা ভালোভাবেই জানেন বপাঞ্জম আদালত বোরাম আদশাহা আমার এটা যেটা আলোচ্য বিষয় নয় জন্য কোনো মতে এটা বলে যাচ্ছি পঞ্চম আমি দুনিয়াতে এসে ক্ষমতাসীনদের থেকে ইনসাফ তুলে নিয়ে যাব ক্ষমতাসীনদের থেকে ইনসাফ তুলে নিয়ে যাব এরা শুধু আত্মীয় স্বজনের পূজা করবো কোন যারা ওদেরকে নির্বাচিত করেছে কত মার খেয়ে ওদের প্রতি আর কোন ইনসাফ নির্বাচন পর আর কি করবে না যত নির্যাতনের স্টিম রোলার সব জনগণের উপরেই চলবে এটা আমার কিছু করার আছে নাকি মাইক চলে না সসম্বাদে সব রাশে দিলে তবেরা ষষ্ঠ পর্যায়ে আমি এই জমিনে এসে ধৈর্যশীলদের অন্তর থেকে ধৈর্য নিয়ে যাব দেখেন এখন মানুষের ভিতরে কি ধৈর্যটাও নাই গাড়িতে বলেন বাড়িতে বলেন মসজিদে এসে বলেন এক মিনিট দেরি হইলেই তো হয়েছে ইমামের চাকরি শেষ দু এক মিনিট যদি দেরিতে ভাত রান্না করে আপনার স্ত্রী দুই তিন তালাক তার উপরে পড়ে যায় হতে পারে তার কিসমত একসাথে এখান থেকে উঠে যায় গাড়িতে দুই এক মিনিট ড্রাইভার দেরি করে গাড়ি ছাড়লে ওখানে তো মারামারি শুরু হয়ে যায় ধৈর্যশীলদের অন্তর থেকে আমি ধৈর্য নিয়ে যাব বহাস্তম্ভ রামহিম মতে আগ্নিয়া বহাস্তম্ভ রামহিম মতে আলেমা ইয়া রসুল আল্লাহ সপ্তমবার আমি এই দুনিয়াতে এসে দনীদের <coughs> সাহস নিয়ে যাব দনীদের সাহস নিয়ে যাব অষ্টম পর্যায়ে এসে আলেমদের যারা সমাজের নেতা ওদের সাহস আমি নিয়ে যাব মিম্বর থেকে এরা সত্য কথা কখনো বলার চেষ্টা করবে না চাকরি চলে যাওয়ার ভয় নবমে এসে আমি কোরআন তুলে নিয়ে যাব আর দশম পর্যায়ে এসে আমি ইমান তুলে নিয়ে যাব তো আমার ভাইরা বলতে চেয়েছিলাম আল্লাহ পাক মানুষকে আপাতদের জন্যই সৃষ্টি করেছেন আলোচনা কিন্তু স্মরণ রাখবেন গোড়াতে করতে গিয়েছি এসেছি আর বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হচ্ছে দুইটা বলেন বান্দার কাছে আল্লাহর প্রাপ্য কয়টা দুইটা এক নাম্বার বান্দা আল্লাহর কি করবে এবাদত করবে বলেন বান্দা আল্লাহর কি এক নাম্বার আল্লাহর প্রাপ্য আল্লাহ পাকে আমাদের কাছে পায় দ্বিতীয় নাম্বার আবাদত করবে ঠিক তবে আল্লাহকে লাশরিক জেনে আবাদত করতে হবে আবাদত যখনই করবেন এই বিশ্বাস আপনার অন্তর থাকতে হবে যে আল্লাহর কোন অংশীদার এই পৃথিবীতে কি আল্লাহ এক একক আল্লাহর সাথে সেরেক করো না নিশ্চয় আল্লাহর সাথে সেরেক করা এটা বহু বড় অন্যায় এটা মহা অন্যায় কাজ আল্লাহ পাক বলেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার নিশ্চয় যে বান্দা আল্লাহর সাথে অংশীদার স্থির করবে আল্লাহ রব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেন এবং তার বাসস্থান হয়ে যায় জাহান্নাম অন্য এক আল্লাহাক বলেন লা তাসজুদু ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন হে আমার বান্দারা তোমরা সূর্যকে সেইদা করো না চন্দ্রকেও না ওই সত্তাকে তোমরা সেইদা করো যেই সত্তায় চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন যদি তোমরা শুধু তারে আবাদত করে থাকো অন্য আয়াত আল্লাপাক বলেন লাইনা আশরফতা লায়াহ বাতন্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ পাচ্ছিনার নবীকে বলেছেন হে নবী আপনি যদি আমার সাথে শরীর স্থির করেন লায়াহ না আমালুক আপনার সকল কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হয়ে যাবেন সেরে এটা বহু বড় পাপ ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই জিনার উপাধি হাকিমুল হাদিস উম্মতের মধ্যে এত বড় মহাদ্দেশ আর দ্বিতীয় কোনো লোক ছিল না আল্লাহর নবীর যত হাদিস উম্মত পর্যন্ত এসেছে প্রত্যেক হাদিস তিনি সনদ সহকারে মুখস্থ বলে দিতে পারছেন তো ভালো কেমন উম্মতের লোক ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনের জীবনে আরো সময় ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আলোচনা করুন তিনি বলেছেন কোন মানুষ মানুষকে সেজদা করা জায়েজ নেই আল বাহারুর রায় পদুয়ার একটি কিতাব সেখানে লিখা আছে মায়ুফালু মিনাস সুজুদ বাইনা সুলতান ফাহারাম ফাইল ওয়ার রাজি সম্মান সূচক সেজদা করা এটা হারাম সম্মান সূচক সেজদা এটা হারাম এটা জায়েজ নেই আরো এক কিতাবের মধ্যে আল্লাহ শামসুল আহমদ সারাক্সি রহমদুল্লাহ আলাই বলেছেন আর সুজুদুলি গৈরিল্লাহ আলা ওয়াজহির তাজিমে কুফরুন কুফরুন গায়রুল্লাহকে সেইদা করা এটা কুফুরি তার মানে যে গাইরুল্লাহকে সেইদা করে কবরকে সেইদা করে মাজারকে সেইদা করে ফিরকে সেইদা করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায় নাউজুবিল্লাহ সেইটা দুই প্রকার একটা হলো উপাসনামূলক সেইটা আর একটা হচ্ছে সম্মান সূচক সেইটা উপাসনামূলক সেইদা সব পয়গাম্বরের শরীয়তে আল্লাহ ছাড়া তাহার জন্য বৈধ নেই আর সম্মান সূচক সেইদা এটা পূর্ববর্তী ফয়গাম্বরগণের শরীয়তে বৈধ ছিল কিন্তু ইসলাম ধর্মে এটাও অবৈধ ইসলাম ধর্মে সম্মান সূচক সেই দেয় মানে সেই দেয় তা তাজিমিয়া এটা হারাম এটাও কি জায়জ নেই আমার ভাইরা হজরতে মহাজে জাবাল রজি আল্লাহ একজন বিশ্ববিখ্যাত সাহাবি ছিলেন মূলকে সামে তিনি যাওয়ার পরে দেখল খ্রিস্টানরা তাদের নেতা নেত্রীদেরকে সেইদা করো গুরুদেরকে সেইদা করো উনি মুলকে শাম থেকে এসে আল্লাহর নবীকে সেজদা দেওয়া শুরু করতে আল্লাহর নবী বলেন হেরে মহাজ লাউ কুন্তু আমরু আহাদান আইয়াস জুদালি আহাদিন লামারাতুন নিসা আইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না লিমা জালাল্লাহু আলাইহিন্না মিন হাকিরে মোয়াজ আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেইদা করা জায়েজ নাই যদি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেইদা করা জায়েজ হতো মহিলাদের গোষ্ঠীদেরকে বলে দিতাম যে তোরা তোদের স্বামীকে সেজদা দেখো হজরতে সালমান ফার্সি রাজিয়াল্লাহ তালানো একজন সাহাবি ছিলেন এই সাহাবি যে তো হায়াত পেয়েছেন আর কোন সাহাবি এত হায়াত পান নাই এই সাহাবি হায়াত পেয়েছেন আড়াইশো বছর সুবাহান আল্লাহ কয়শো বছর আড়াইশো বছর এই সালমান ফার্সি আল্লাহর নবীকে একদিন সেইদা কথা নবীকে সেইদা করার জন্য মত পেশ করলেন নবী বলেন ইয়া সালমান লা তাসজুদলি ইয়া সালমান ও সালমান আমাকে সেইদা করো না বরং অসজুদলিল হাইয়িল্লাযী লা ইয়ামুত ওই আল্লাহকে সেইদা করো যার জীবনে কখনো মরণ হবে না সে আল্লাহকে কি করো সেইদা করো শিরক দুই প্রকার আরবিতে বলা হয় শিরকে জলি শিরকে খুফি অনুবাদ এভাবে হয় প্রকাশ্য শিরক প্রচ্ছন্ন সেরেক মানে অপ্রকাশ্য সেরেক প্রকাশ্য সেরেক কবর পূজা করা মাজার পূজা করা মানুষদেরকে সেইদা করা আল্লাহকে দুই বলা এটা হচ্ছে প্রকাশ্য সেরেক আরেকটা হচ্ছে প্রচ্ছন্ন সেরেক অপ্রকাশ্য যেমন যদি আমার এই ছেলেটি এবার বিদেশ না যাইতো শেষ হয়ে যেতাম পুরো পরিবার এবার না খেয়ে আমাদেরকে মরতে হইতো এই গরুটি যদি আমার কাছে আজকে না থাকতো গরুর দুধ যদি বিক্রি না করতে পারতাম আমাদের পুরো ফ্যামিলির এবারে মরণ হইত দোকান যদি না থাকতো এবার শেষ হয়ে যেতাম অমুক জমিন যদি এবার দান একশো মন না হইতো আমরা সকলে মরে যেতাম এটার নাম প্রচ্ছন্ন সেরেক অপ্রকাশ্য সেরেক আল্লাহর নবী উম্মতের জন্য উম্মদেরকে একদিন বলেছেন আমার উম্মতেরা আমি দাজ্জালকে যেভাবে ভয় করি এর থেকেও বেশি ভয় করি তোমাদের উপর প্রচন্ড সেরেক থাকে অপ্রকাশ্য সেরেক তো এটা এমন এক পাপ এটা শুধু মুশরেক হিন্দুরা যে করে তাহা নয় এই প্রচন্ড সেরেকের ভিতরে আমার বড় বড় বান্দা যারা হেরাও লিপ্ত এর ভিতরে একজন বড় আলেম লিপ্ত একজন বড় হাদি সাহেব লিপ্ত একজন বড় গাদি সাহেব লিপ্ত আছে কিনা বলেন এই সেরেকটার ভিতরে এটা আমরা সবাই বলি কিন্তু এটা সেরেক এটা ওই যে সেরকে জলি প্রকাশ্য সেরেক থেকেও মারাত্মক এখন এটার থেকে কি বাঁচার দরকার আছে কিনা বলেন সেরেক যদি আপনি করেন আপনি যত আবাদত করেন না কেন সব নিষ্ফল হয়ে যাবে কোনো ফলাফল আল্লাহর কাছে আপনি পাবেন না নবীজি আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন এটা কান্দুল উম্মাল হাদিসের একটি বড় কিতাব সেখানে হাদিসটি আছে আল্লাহ আউযু আলামু ওয়া আস্তাগফিরুকা আলামু আমার পুরম্মত যদি আল্লাহর নবী বলেন সকাল সন্ধ্যায় দোয়াটি পড়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রচ্ছন্ন সেরেক থেকে অনিজ কুদ্রুতি হস্তে হেফাজত করবে এখন এই দোয়াটা শিখতে হবে কিনা বলেন বলেন না হবে কিনা হবে কেমনি শিখবেন আপনার আপনারাই জানেন আমি বলতে পারি না আমি বলি দিছি দোয়াটা কি এ দোয়াটি যদি পড়ে ফাকত বারেই জামিন কলিলহি ও কাসিরহি ও সাবিরহি ও কাবিরহি ছোট সেরেক সেরেক বড় সেরেক অল্প সেরেক বেশি সেরেক সব থেকে সে মুক্ত হয়ে যাবে আল্লাহ পাক তাকে কি হেফাজত করবেন গণকের কাছে যাওয়া সেরেক গণক চিনেন তো আপনারা জ্যোতিষী বলেন গণক মানে কি নবীজি হাদিসে বলেন মান্না তার রফেন ফাতালাহু ওয়ান সাইন আমার কোন উম্মত যদি কোনো গণকের কাছে গিয়ে তার কথা বিশ্বাস করে তাকে কিছু প্রশ্ন করে আল্লাহ রব্বুল আলমিন চল্লিশ দিন চল্লিশ রাত তার কোন নামাজ কবুল করবেন না অনেক মানুষ আছে গণকের কাছে যায় একবারে ভালো ভালো মানুষ ওই যে টিয়া ফাঁকি দেখবেন সোমনি রেলগেট দেখেন আমার ভাগ্যটা দেখেন অনেক বেদে পরিবার বেরাজনি সাপ নিয়ে আছে সাপ দিয়ে অনেকে গনায় যে দেখেন আমার কি অবস্থা ও ভাই গায়েব জানে কে বলেন এটা কি আপনাদের বিশ্বাস নেই না অন্তরতে বলছেন কিনা এটা গায়েব জানে আল্লাহ দুনিয়ার কোন মানুষ গায়েব জানে না যদি গায়েব জানার অধিকার থাকতো নবীরা গায়েব জানত নবীরা যেহেতু সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন ও নবীরাই তো গায়েব জানে না তাহলে মানুষ গায়েব জানে এই বিশ্বাসটা কেন আপনাদের ভিতরে আছে বলেন যে ব্যক্তির অন্য হাদিসে আছে মান সল্লা ইউরাই ফাগদ আছে আশরাকা অমান সমা ইউরাই ফাগদ আছে রাক অমান তাসদ্দকা ইউরাই ফাগদ আছে রাক যে ব্যক্তি অন্যকে দেখানোর জন্য নামাজ পড়েছে সে শেরেক করলো যে ব্যক্তি অন্যকে দেখানোর জন্য রোজা রেখেছে সে শেরেক করলো যে ব্যক্তি অন্যকে দেখানোর জন্য দান সৎকা করেছে তাকে বড় দানবীর বলবে সেও সেরেক করলো যেহেতু শরীয়তের পরিভাষায় রিয়াকে সেরেক বলা হয় রিয়াকে সামান্যতম রিয়া এটাও সেরে আল্লাহর নবী হাদিসে বলেন কালকে আমাদের দিন সাত ধরনের লোক আল্লাহর আর্শের ছায়ার নিচে স্থান পাবে তার মধ্যে এক ধরনের লোক অরজল তাসাদ্দাকা বিসদা ওই ব্যক্তি আল্লাহর আর্শের নিচে স্থান পাবে যে এমন গোপনীয়তা রক্ষা করে একজনকে দান করেছে তার বাম হাত পর্যন্ত জানে না তার ডান হাতে কি খরচ করে এমন গোপনে সৎকা করেছে বলেন এই আমরা মাসালা সৎকা করি অনেকেই আরে ভাই কত কষ্টের টাকা আপনি সৎকা করেন কিন্তু আপনার ভিতরে কেন আপনার নবসের ভিতরে কেন এই জিনিসটা পয়দা হয় যে একজনে দেখুক একজনে জানুক কোম্পানিগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত কয়েক বছর আগে ওয়াদের মাঝখান দিয়ে এক লোক আমার কানে কানে এসে বলছে হুজুর আমি এলাকার চেয়ারম্যান ওই যে দেখেন পাঁচটা ফ্যান আমাকে দেখাই দিয়েছে ওয়াদের মাঝখানে এই পাঁচটা ফ্যান আমি দিয়েছি আপনি একটু মানুষদেরকে বলি দেন এটা বলি উনি চলে গেল আমি বললে চিন্তা করলাম এটা বলার অবাকি উনি পাঁচটা ফ্যান দিতে বলার কি দ্বিতীয়বার আবার উনি আমাকে এসে বিরক্ত করলো তৃতীয়বার এসে আবার বিরক্ত করলো আমি বলতে বাধ্য হয়েছি তাহলে আমার ভাইরা বলেন এই লোকটা পাঁচটা প্যান দিয়েছে কিন্তু সাহসটা কিন্তু আর সে পাবে না বরং সে এটা তার জন্য আরো কবিরে গুণা হয়েছে সে সেরেক করলো এটা ইন্নায়াতির আর রিয়া সেরকম এটা সেরেক তো সেরকম অশুভ লক্ষণ গ্রহণ করা এটাও সেরেক আমরা অনেকে জানি না আমরা মনে করি আল্লাহকে তিনজন মানা এটাই সেরেক কিন্তু অনেক কাজ আমাদের ভিতরে আছে আমরাই করি এটা সেরেক কিন্তু অশুভ অশুভ লক্ষণ গ্রহণ করা এটা একটু ব্যাখ্যা করতে হবে একটা পাখি ডাক দিছে হঠাৎ রাত্রের অন্ধকারে গভীরে দেখবেন আমাদের দেশে মহিলারা কয় রে কে যেন মনে হয় মরি যাই করে তহলেকা কয় কিনা গুতুম পেশা যদি আসতে পারে তো তো ঘুম হারাম সোনার সাইড জ্ঞানী গর্বন করাইব তারপরে শান্তি দেখতো না যে কোন বিপদ আসতেছে এটা হলো অশুভ লক্ষণ গ্রহণ করে হাদিসে আছে আত্মীয়রা তো সেরকম জাল মারতে যাবেন একটা মানুষকে দেখছেন হয়েছে আজকে তো আর মাছ পাবো না আজকে শেষ আজকে আর কি মাছ পাবো না এটা সেরে করলেন আপনি এটা একটা কবিরা গুণা করলেন আপনি হ্যাঁ কোন একটা জিনিস যদি অশুভ লক্ষণ মনে হয় আপনার কাছে আপনি আল্লাহর কাছে তাওয়াক্কুল করেন আল্লাহ আপনাকে ভাবে হেফাজত করে দেবেন এটা ওয়াদা আমার ভাইরা সাহবাইকরাম কি পরিমাণ সতর্ক ছিল সেরেক থেকে আনাবিস ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা কল রাআইতু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিলুল ওয়া ইয়াকুল ইন্নী লাআলামু আন্নাকা হাজার মা তানফাউ ওয়া লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা কব্বালতুকা হযরত ওমর ফারুক তাআলা আনহু আসওয়াদকে চুমু দিচ্ছে আর বলতেছে এরে হজরা আসওয়াদ তুই একটা পাথর তুই মানুষের উপকারও করতে পারস না মানুষের ক্ষতিও করতে পারস না এটা আমি ষোলো আনা জানি তবে আল্লাহর নবীকে যদি আমি সচককে তোকে চুমু দিতে না দেখতাম কখনো তুই মাটিকে আমি চুমু দিতাম না কে কে কথাটা ওমর পারো হজরা আসহাদের ভিতরে কি কোনো ক্ষমতা আছে মানুষের উপকার করা ক্ষতি করা না আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা ডক্টর ইকবালের শেষ আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পুজিত বিক্ষলতা ফাতর পূজা করিত বিক্ষলতা তরুলতা গাছ মাটি তফসিরে রুহুল মানি মধ্যে মাহমুদ বাগদাদি আলুসি রহমতুল্লাহ আল্লাহ লিখেছেন কানাফিল জাহিলিয়া ইয়াতাহাম্মাল সালাসাতা বর্বর দ্বারা যুগের লোকেরা যখন কোথাও যেত যাওয়ার সময় তিনটা মাটির চাকা নিয়ে যাইত কোথাও যদি লেট্রিনের প্রয়োজন হতো দুটা দিয়ে কুলুক করত আর একটাকে রাইখে রেখে পূজা করতো না হজবিল্লাহ হাউলাইল গরানি কুলুলা আরবের তিনটা মূর্তি ছিল বিখ্যাত মানাত লাত উজ্জা তারা সকাল সন্ধ্যা সকালে কোথাও যাওয়ার সময় থেকে পূজা করে যাইতো বিকেল আইসা আবার সালাম দিত পূজা পাঠ করতো এবং বলতো হাউলাইল গরানি কুলুলা ও ইন্না সাফা আতাহুন্না লাতুর তাজা এদের ধারণা মতে লাভ মানাত উজ্জা নামক এই মুক্তিগুলো কেমতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে এটা হচ্ছে বর্বতার যুগের মানুষের ধারণা অথচ হাদিসের মধ্যে আছে ইয়াসরাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা তিন শ্রেণীর লোক একমাত্র কিয়ামতের দিন সুপারিশ করার পারমিশন পাবে এক নাম্বার আল আমবিয়া নবীরে সুপারিশ করব কারা করব সুম্মাল ওলামা ওলামা একরাম সুপারিশ করার ক্ষমতা থাকবে তাদের সুম্মা সুহাদা তারপরে সুহাদা একরাম সুপারিশ করবে আর দুনিয়ার কোন মানুষ আল্লাহর দরবারে দাঁড়ানোর সাহসটুকু খুঁজে পাবে না কবি কি কয় করে গায়রে গর্বুত কি পূজা তু কাফের করে গায়রে গর্বুত কি পূজা তু কাফের জুঠে রায় বেটা খোদা का तू काफिर कहे आगे को अपना के बला तू काफिर कवाकिब को माने करिश्मा तू काफिर मगर मोमिनों पे कुशादा ही राहे पुरुष तस्करे शौक से जिसकी चाहे नबी को जो चाहे खुदा कर दिखाए उलियू कर दबा नबी उसे बहाए मजारू पे दिन रात मजारू पे दिन रात नजरे चढ़ाए फकीरू से जा जाकर मांगे दुआए न ताहिद में कुछ খলল সে আয়ে না ইসলামও বিগড়ে না ইমানও যায় তাদের ধারণা নবী কজু চাহে খোদা করে দেখায় নবীকে তারা খোদার সমতুল্য মনে করে কি কোন আল্লাহর সমতুল্য কোনো মানুষ হতে পারে নবী কজু চাহে খোদা করে দেখায় নবী উসে বাহায় ওরা ওদের ফিরকে নবীর উপরেও কি প্রাধান্য দেয় না খোদার দন নবীরে দিয়া এটা তাদের কথা আমাদের লাগে খোদার দন নবীরে দিয়া নবী গেল খারে খোদা গেল খালি হইয়া ঠিক কিনা গো এটা কথা তো আল্লাহর তো নবীরে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে নবীর কাছে আছে কোনো সমস্যা নাই হরে কয় নবীর দল খাজারে দিয়া নবী গেল খালি হইয়া না নাজগুলা তো বল না দেখো কাঞ্চু করেন না খুব সুন্দর লাগতেছে আরে খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে আউ্বালো আখের তুমি জহের বাতে নে তুমি আউ্বালো আখের তুমি জহের বাতে ন তুমি কেউ বলে মোস্তফা তুমি কেউ বলে হু বহু খোদা কত বড় সেরে কি তাদের কি করতেছে জানেন এই সমস্ত মাজার পূজা কবর পূজা সরল মনা মুসলমানদেরকে ওখান থেকে নিয়ে হাজার হাজার সরল মানুষদেরকে মুশ্রিক বানাই ফেলতেছে আমাদের খবর নাই আর ডোল বাজাতে বাজাতে কি জোরে যায় হ্যাক্কর হ্যাক্কর ঘুরতে ঘুরতে নবী কজু চাহে খোদা কর দেখায় ওলিও কারো দবা নবী উঠে বাহায় আবার মাজারু বেদিন রাত নজরি চড়ায় মাজারে যায় মান্নত মানে মাজারে যায় কি মানে কম আর মারে খাওয়ায় না একটি হ্যাঁ? আর মাজার যায় হাজার হাজার টাকা ঢেলে দিয়া কত বড় ফাঁসে মাজার রূপে দিন রাত নজরি চড়ায় ফকিরু উঠে যা যা কর মাঙ্গে দোয়ায় লেংটা বাবা ফকির কথা বুঝিনি মুসল্লায় গাল দেখা যায় না গাল কোন জায়গা দিয়ে কথা বুঝিনি উলঙ্গ বসে রয়েছে ওখানে যাই ছেলে চায় মেয়ে চায় নাউজুবিল্লাহ ছেলে আর মেয়ে কে দেয় বলেন ইহাবুলি মেয়ে চাও বলে দিয়েছেন আমি যাকে চাই তাকে ছেলে দেই পুত্র সন্তান দেই যাকে চাই তাকে কন্যা সন্তান দেই আর যাকে চাই কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টা দেই আর যাকে চাই তাকে বন্দা করে রাখি কোন সন্তান তাকে আমি কি ও ভাই নবীরা সন্তান চাইছে কার কাছে জানেন হজরত ইব্রাহিম আলাইসালাম কত জলিল কদর পয়গাম্বর আটানব্বই বছর বয়স স্ত্রীর বয়স ছিল একশো তো দশ বছর পুরো রেওয়া রেওয়া একশো তো বিশ বছর মিয়া ওয়াই স্ত্রী রব্বে হাবিলি মিনাসলিহীন আল্লাহ আমাকে একটা নেক সন্তান আপনি দান করুন কার কাছে দোয়া করছেন ইব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছে চিন্তা করেন নবীদের মতো নম্বর ওয়ান মানুষ এই দুনিয়াতে আছে নাকি আসবে আর কখনো হজরত জাকারি আলাই সালাম বার্ধক্য বয়সে আল্লাহর নিকট সন্তান চেয়েছে আজকে আমাদের কোফাল পুড়ে গেল আমরা মাদারা যাই সন্তান চাই সামান্য আলোচনা করেছি ইনশাল্লাহ ধারাবাহিক আলোচনা চলবে আজকে আলোচনার সারাংশ কি বান্দার কাছে আল্লাহর প্রাপ্য দুইটি বান্দার কাছে আল্লাহর প্রাপ্য কয়টি এক নাম্বার বান্দা আল্লাহর আবাদত করবে দ্বিতীয় নাম্বার আবাদত করবে লাশের জেনে যে আল্লাহর কোনো কি নেই এ পর্যন্ত স্মরণ রাখবেন আল্লাহ পাক আমাদের সকলকে সেরেক নামে মহাপাপ থেকে রক্ষা করুন ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা শূন্য পড়ে না সেরা সুন্নত পড়ে